জন্য পয়দা করেছেন এই সৃষ্টির সেরা মানুষ এই জমিনে যে আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ তাদের লালন পালন করছেন এবং যে আল্লাহর কাছে নির্ধারিত সময়ে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সকলের পরিণতি চূড়ান্ত ঠিকানা আল্লাহর কাছেই নির্ধারিত আছে মানুষের জন্য অবদারিত হয় জান্নাত নয়তো জাহান্নাম এ ব্যাপারে আল্লাহ সুবাহানাহু তাআলা স্পষ্টভাবে মানুষের কাছে এই সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল সালামগণকে পাঠিয়েছেন নবীগণ এসে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের পথ শিখিয়েছেন আর জাহান নামের ব্যাপারে সতর্ক করেছেন জাহান নামের আজাবের ভয় প্রদর্শন করেছেন এবং জাহান নামের পথ কোনটি সেটাও তাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন এরপরও এই সৃষ্টির সারা মানুষ বুঝে শুনেই তাদের পদগুলো নিজেরা পছন্দ করে নেয় একদল মানুষ চিরখালি জান্নাতের পথে তাদের জীবনকে পরিচালনা করেছে আর একদল মানুষ তাদের সকল কর্ম প্রচেষ্টাকে জাহান নামের জন্যই নিয়োজিত রেখেছে চিরকাল এই দুইটি শ্রেণী পৃথিবীর মধ্যে ছিল আজও আছে আগামীতেও থাকবে কেমত পর্যন্ত এই অবস্থাটাই হবে যারা জান্নাতের পথের প্রতীক তারা হলো আল্লাহর বান্দা আর জাহান নামের পথে যারা নিজের জীবনকে পরিচালনা করে চলছে তারা হচ্ছে শয়তানের বান্দা আল্লাহ সুবাহান আল্লাহর বান্দাদেরকে সুস্পষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন তার প্রধান যে দায়িত্ব সে দায়িত্বটা হলো এই জমিনটা আল্লাহর এই পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর সবকিছু আল্লাহর মালিকানাধীন এই সৃষ্টি জগতের উপর যেমন আল্লাহর কর্তৃত্ব রাজত্ব বাদশাহী আল্লাহর হুকুম হাকাম সার্বক্ষণিকভাবে প্রতিষ্ঠিত আছে এই সৃষ্টির জগতের মধ্যে একটা সৃষ্টি মানুষ সেই মানুষও যেন তার চিন্তা চেতনায় আকিদা বিশ্বাসে তার কর্ম ক্ষেত্রে জীবনের সকল পর্যায়ে তারা যেন শুধুমাত্র আল্লাহরই হুকুম মেনে চলে আর আল্লাহর সাথে যেন এই সৃষ্টি জগতের আর কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করে যদি কেউ আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে সে তার আকিদা বিশ্বাস চিন্তা চেতনাকে খালে তৌহিদের উপর প্রতিষ্ঠিত করে একমাত্র আল্লাহ সুবাহ একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহানাহু তাহালাকেই মেনে চলতে চায় তাদের দায়িত্ব হল আল্লাহর পথে চলতে যে বাধা দিবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আল্লাহর জমিনে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে জীবন পরিচালনা করবে তাদের সকল প্রচেষ্টা সকল কর্মপন্থা তাদের সকল শক্তির উৎস যা আছে সবগুলো যেন তারা চিরতরে নির্মূল করে দেয় এটা তাদের দায়িত্ব যারা আল্লাহর বান্দা তাদের দায়িত্ব এটা আল্লাহ সুবাহ আদেশ করেছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম তোমরা যেখানে পাও যেভাবে পারো এদেরকে হত্যা করো আর তারা যেইভাবে তোমাদেরকে তোমাদের গড় বাড়ি থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে তাদের গড় বাড়ি থেকে বের করে দাও জেনে রাখবে এদেরকে হত্যা করা এর চেয়ে কঠিন অপরাধ হল তারা যে আল্লাহর সাথে শির করছে কুফুরি করছে আল্লাহর পথে চলতে মানুষকে বাধা প্রদান করছে ওই ফেতনাটা হলো সবচেয়ে বড় কঠিন অপরাধ এদেরকে হত্যা করা কঠিন অপরাধ নয় আল্লাহ সুবাহ এখানে আদেশ করেছেন মুমিনদেরকে ওয়াক্তুলুহুম হাইসু তোমরা যেভাবে পারো যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো তোমাদের গড় বাড়ি থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে যেইভাবে তোমরা সেইভাবে তাদেরকেও তাদের গড় বাড়ি থেকে বের করে দাও এই আদেশটা করে আল্লাহ যেই কথাটি বলছেন মানুষ মনে করতে পারে যে মানুষকে হত্যা করা এটা তো একটা অপরাধ মানুষকে তার গড় বাড়ি থেকে বের করে দেওয়া এটা তো একটা অপরাধ এই কাজটা তো অপরাধ মনে হয় আল্লাহ বলছেন বাহ্য তো তোমরা এগুলা দেখতে পাচ্ছ এটা অপরাধ তাদেরকে হত্যা করাটা তোমরা দেখছো অপরাধ তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তাঘাটে তাদেরকে ছেড়ে দেওয়া এটা অপরাধ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তারা যে ফেতনা করছে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে আল্লাহর হুকুম অমান্য করে চলছে আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর এবাদতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে তারা বাধার সৃষ্টি করছে এটা তো এটা তো এর চেয়ে বড় অপরাধ বল ফিতনা তো আসাধ্য মিনাল কাত ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ আপনারা দেখবেন যে আমাদেরই দেশে সুরাতুল বাকারার এটা একশো একানব্বই নাম্বার আয়াত এই আয়াতের মাঝখানের বাক্য এটা আল ফিতনাতু আসাদ্দ মিনাল কাত আয়াতের শুরুটা হল হলো ওয়াক্তুলুহুম হাইসু সাকিফ সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আসাদ্দ মিনাল কাত এটা হল ওয়াল ফিতনাতু আসাদ্দ মিনাল কাত আয়াতের মাঝখানের একটা অংশ এর পরের অংশটি হল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি মসজিদে হারামের মধ্যে তাদেরকে তোমরা হত্যা করো না যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের বিরুদ্ধে ওই মসজিদে হারামে যুদ্ধ করে যদি তারা ফাইন কাতালুকুম ফাকতুলুহুম যদি তারা এই মসজিদে হারামের মধ্যেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তখন তোমরা মসজিদে হারামের মধ্যেই তাদেরকে হত্যা করো আর কাফেরদের জন্য এটাই পরিণতি এটা হল সুরাতুল বাকারার একশো একানব্বই নাম্বার আয়াত এই আয়াতের মাঝখানের একটা অংশ আল ফিতনাতু আসাদ্দমিন মিনাল কাত এই কথাটি আমাদের এই দেশে ইসলামের দুশ্মন তাগুত কুফারগণ তাদের ভাড়াটিয়া কিছু আহবার এবং রুহবান কিছু ভণ্ড আলিম এবং ভণ্ড পীরের মাধ্যমে কিছু সংখ্যক রাজ দরবারের মদ গাজার ব্যবসাখানার দ্বারা ইনকাম যে হয় সে ইনকামের অংশীদার বুগি কিছু সংখ্যক আলেম নামের ভণ্ড অসভ্যগুলো কোরআনের আয়াতের অংশটুকু ব্যবহার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করে মানুষকে কোরআন সম্পর্কে মিথ্যা ইনফরমেশন দেয় আমরা দেখেছি এই দেশে মুজাহিদিনগণ তাহুতের উপর যখন প্রকাশ্য আঘাত শুরু করেছিল সেই সময়ে এদেশের টেলিভিশন সমূহের মধ্যে আয়াতের এই অংশটা ব্যাপক প্রচার চালানো হতো হলো তাহুত সরকার দেশের গরিব জনসাধারণের সাধারণের টাকা লুটপাট করে নিয়ে সেই টাকা ব্যবহার করে বেশ দামি দামি পুস্টার তৈরি করে সারা দেশে আনাচে কানাচে এই পুস্টার লাগালো এই আয়াতের অংশটা আল ফিতনা তো আসাদ্য মিনাল কাত ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ এরা এর দ্বারা কি বুঝালো যে মুজাহিদিনগণ এদেশের তাগুতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাগুতের স্থাপনায় আঘাত করতে শুরু করেছে মদ গাজা বেশাখানার লালন পালনকারী ব্যবস্থাপক সুদের ব্যবসাকারী ওই সকল কাফের কুফফারদের ঘাড়ের উপর আঘাত শুরু করল তখন তারা মুজাহিদিনদেরকে বুঝালো এরা ফেতনাবাদ এ আয়ের দ্বারা তারা বুঝাতে চাল মুজাহিদগণ ফেতনাবাদ আরো বিকৃতভাবে তারা আয়াতের অর্থটাকে গুড়িয়ে ফেললো বুঝালো যেন মুজাহিদিনরা যে তাদেরকে হত্যা করছে এই হত্যাটা যেন বড় ধরনের অপরাধ অথচ এই আয়াতের অংশে বলা হয়েছে আল্লাহর এই দুশ্মনদেরকে হত্যা করা কোনো অপরাধ নয় প্রকৃতপক্ষে অপরাধ হল তা যে আল্লাহকে অমান্য করছে আল্লাহর সাথে শরিক করছে সেটা হলো অপরাধ আল্লাহর যে সকল বান্দা আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হুকুম মানতে দিচ্ছে না সেটা হল অপরাধ সেটাই হল ফেতনা ওই ফেতনাবাজদেরকে হত্যা করার কথা আল্লাহ বলেছেন বলেছেন ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম তোমরা যেভাবে পারো যেখানে পাও সেখানে এদেরকে হত্যা করো এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহর নাফরমানি যারা করে আল্লাহর সাথে যারা শরিক করে আল্লাহর হুকুম অমান্য করে আর যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে আল্লাহর হুকুম মানতে বাধা সৃষ্টি করে তাদেরকে হত্যা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই যেমন তাদের মঞ্চের মধ্যে তাদেরকে হত্যা করা যাবে তাদের কর্মক্ষেত্রেও তাদেরকে হত্যা করা যাবে রাস্তাঘাটে তাদেরকে হত্যা করা যাবে এমনকি তারা নিরাপদে গড় বাড়িতে যখন ঘুমিয়ে থাকে সেই অবস্থায় তার ঘরে ঢুকে তাদেরকে হত্যা করা যাবে এই আয়াত স্পষ্ট করে এটা পরিষ্কার করে দিল তোমরা যেখানে পাও যেভাবে পারো তাদেরকে হত্যা করো আল্লাহ এদের হত্যা করার ব্যাপারে আল্লাহর বান্দাদেরকে এমন নির্দেশনা দিয়েছেন কোনো রেস্ট্রিকশন রাখেন নাই যে ওই পর্যায়ে পেলে তাদেরকে হত্যা করা যাবে আর ওই পর্যায়ে করা যাবে না এই রেস্ট্রিকশন রাখেন নাই তাদের চলন্ত অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় তাদের কর্মক্ষেত্রে তাদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় যে কোনো অবস্থায় তাদেরকে হত্যা করা যাবে আল্লাহ আদেশ করে তোমরা বাদে পারো আর যেখানে পাও যেই অবস্থায় পাও সেই অবস্থায় তাদেরকে হত্যা করো আর তারা তোমাদেরকে যেইভাবে গড় বাড়ি থেকে বের করে দিয়েছে সেইভাবে তোমরাও তাদের গড় বাড়ি থেকে বের করে দাও ওই গড় বাড়িগুলো তাদের নয় এইগুলো তোমাদের তাদেরকে বের করে দিয়ে ওই গড় বাড়িগুলো তোমরা দখল করে নাও এটা তোমাদের বৈধ মালিকানা আল্লাহ সেটা হালাল করে দিলেন তাদের বাড়ি ঘরগুলো মুসলমানদের মনে রাখতে হবে যে আল্লাহর এই জমিনের বৈধ উত্তরাধিকারী কারা ইমানদারগণ এই পৃথিবীর মালিক আল্লাহ পৃথিবীর সকল সম্পদের মালিক আল্লাহ আর এই পৃথিবী এবং পৃথিবীর সকল সম্পদের উপর আল্লাহ বৈধ অধিকার দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে বৈধ অধিকার দিয়েছেন মালিকান আল্লাহ দিয়ে দিয়েছেন আর যারা আল্লাহর অবাধ্য না ফরমান এরা হল অবৈধ দখলদার অবৈধভাবে আল্লাহর এই সম্পদ তারা বুক দখল করে চলছে আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিয়ে দিলেন তারা যেইভাবে তোমাদের গড় বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে তোমরাও তাদের গড় বাড়ি থেকে তাদেরকে বের করে দাও ওই গড় বাড়িতে থাকার অধিকার তাদের নেই ওই গড় বাড়িগুলো তাদের এই সম্পদগুলো তাদের এই কারখানাগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো মুসলমানদের তাদের অধিকার নেই এদেরকে এখান থেকে উচ্ছেদ করে দাও রাসুল্লাহ সাল্লু যেইভাবে মদিনার আশপাশের ইহুদি গোত্রগুলো বনে কায়নকার বনু নাজির বনুকুরাইজাদেরকে নির্বাসন করেছিলেন এই এলাকা থেকে এই সম্পদ থেকে উচ্ছেদ করেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তিনি বনু নাজিরের অঞ্চলে গেলেন সাহাবারা সাথে ছিলেন তিনি গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহ সুবাহ প্রতি এককভাবে ইমান আনো তোমরা সফল কাম হবে তারা জবাব দিল আপনার কথা আমরা শুনলাম আবার তিনি দাওয়াত দিলেন এখন তারা বলল আপনি আপনার দায়িত্ব পালন করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আমি তোমাদের কাছ থেকে জবাবটাই জানতে চেয়েছিলাম তোমরা জেনে রাখবে এই জমিনের মালিকানা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আমি সিদ্ধান্ত নিয়েছি এই অঞ্চল থেকে তোমাদেরকে বিতাড়িত করব তোমরা যাদের অস্থাবর সম্পদ আছে বিক্রি করার মতো সেইগুলো বিক্রি করে তোমরা চলে যাবে তিন দিনের সময় দিলেন এর মধ্যে তোমরা বিক্রি করে চলে যাবে কোন বর্ণনায় সাত দিনের কোথাও আছে একুশ দিনের কোথাও আছে এর ভিতরে তোমরা বিক্রি করে চলে যাবে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আবারও বললেন তোমরা মনে রাখবে এই জমিনের এবং জমিনের মধ্যে যে সম্পদ আছে এর মালিকানা আল্লাহ এবং আল্লাহর রাসুলের এখানে পরিষ্কার তাদেরকে জানিয়ে দিলেন এই বাড়ি গড়ে এই জনবসতিতে তোমরা গড় বাড়ি বানিয়ে পরিবার পরিজন নিয়ে তোমরা বসবাস করছো এখানে বাগান খামার অনেক কিছু করেছো আর এগুলো বুক তোমরা করে চলছো আসলে এগুলোর মালিক তোমরা নও তোমাদের নিজের হাতে গড়ে তোলা এই বাড়িঘর এই খেত কামার বাগান এ সবগুলোর মালিকানা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আল্লাহ এবং আল্লাহ রাসুলের অর্থ কি আল্লাহর বান্দাগন রাসুলের অনুসারী ইমানদারদের মালিকানা এখানে তোমাদের কোন মালিকানা নেই বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করব এই কথাগুলো কত বলিষ্ঠ ছিল সরাসরি ঘোষণা দিয়ে আমাদের জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই নিদর্শন রেখেছেন যেই জনপদে আল্লাহর দিনকে অমান্য করা হয় আল্লাহর হুকুম হাকাম মেনে চলা হয় না আর আল্লাহর বান্দারা যখন সেই হুকুম হাকাম মেনে চলতে চায় সেই জনপদে যারা আল্লাহর হুকুম নিজেরা মেনে চলবে না আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করবে না আর সাথে সাথে আল্লাহর বান্দাগণ যখন আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় তারা বাবার সৃষ্টি করবে ওই জনপদে আর আল্লাহর অবাধ্য কেউ বসবাস করার বৈধ অধিকার রাখে না ওই জনপদের সকল সম্পদের মালিকানা মুসলমানদের হয়ে যায় আল্লাহ আদেশ করে দিয়েছেন সেখানে আমাদের দায়িত্বটা কি সরাসরি ঘোষণা দিয়ে এদেরকে উচ্ছেদ করা তোমাদেরকে যেইভাবে তারা গড় বাড়ি থেকে বের করে দিয়েছে তোমরা তাদেরকে সেইভাবে বের করে দাও বল ফিতনা তো আসাধ্য মিনাল কাক এই ঘোষণা শোনার পর সাহাবাদের মনে একটু সংশয় ছিল যে এদের গড় বাড়িতে নারী বৃদ্ধ শিশুরা রয়েছে এবং খানকাবাসী কিছু সেই আহবার রুহবানও আছে সংসার থেকে কিছু বিরাগী বৈরাগী আছে এরা তো নিরপরাধ এখন যদি আমরা এদেরকে উচ্ছেদ করি এই নারী শিশু বৃদ্ধ রুগ্ন অসহায় পঙ্গু অনেক মানুষ আছে এরা তো কোনো অন্যায় করে নাই তাদের মনে সংশয় ছিল এই অবস্থা তাদেরকে উচ্ছেদ করা ঠিক হবে কি না সাহাবাদের মধ্যে একটা সংশয় ছিল আল্লাহ তখন তাদেরকে জানিয়ে দিলেন ওয়াল ফিতনাতু আসাদ্য মিনাল কাপ তোমাদের এই সংশয় এর কোনো প্রয়োজন নেই বরং তারা যে অপরাধ করে চলছে সেই ফেতনা এটা সবচেয়ে বড় অপরাধ ফেতনাটা কি আবদুল্লাহ ইবনে আব্বাস রাউদি আল্লাহ তালানহু বলেছেন যে ফেতনা হল ফিরকের ফেতনা কুফুরের ফিতনা এবং আল্লাহর হুকুম যারা মেনে চলতে চায় আল্লাহর এবাদতের পথে বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা হল প্রকৃত ফেতনা এই ফেতনার ক্ষেত্রে তিনি এই তিনটি কথা বলছেন একটা হল শির্ক একটা হল কুফুর আর একটা হল আল্লাহর হুকুম হাকাম মানার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা হল ফেতনা যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে অনেকে আছে আল্লাহর এবাদতি করে কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে শরিকও করে সালাদ পরে নাজারেও যায় সালাদ পরে রোজা রাখে জাকাত দেয় হজ করে আবার তাগুতের প্রতি ইমান রাখে তাগুতের আদালতে মামলা নিয়ে হাজির হয় তাগুতের ফায়সালাকে মেনে নেয় তাগুতের প্রতি বিশ্বাস রাখে এরা হলো মুশ্রিক এরা আল্লাহর প্রতি ইমানের যতই দাবি করুক এরা সালাদ আদায়কারী সিয়াম পালনকারী জাকাতদাতা হজ পালনকারী যত এবাদতই আনুষ্ঠানিক করুক না কেন যখন তারা তাহুতের প্রতি ইমান ডাকবে তাহুতের হুকুম হাকাম মেনে চলবে তখন সে হল মুশ্রিক আর যদি এই তাহুতের আইন মানাটাকে সে জরুরি মনে করে আল্লাহর আইন মানাটা যেমন প্রয়োজন অনুরূপভাবে তাহুতের আইন মানাটাও এইভাবে প্রয়োজন মনে করে তাহলে সে মুশ্রিক নয় সে কাফের সে শীত করার সাথে সাথে সে কাফেরও যখন সে ওইটাকে প্রয়োজন মনে করবে সে তখন সে কাফের হয়ে যাবে তখন সে মুশ্রিক হবে কাফেরও হবে উভয়টাই যেমন আমাদের এই দেশে অনেক মানুষ আছে তাহুতের গুলামি করে চাকুরি করে মাঝে মাঝে আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করে কি আর করব পেটের তাগিদে এই চাকরিটা করছি তাহতের আইন না মানলে হুকুম না মানলে তো আর চাকরি থাকবে না এই জন্য আবার এমন খুব পরহেজগা দিনদার কিছু লোক বলে দাবি করে আবার লোকদের কাছে দিনের প্রচারও করে তাবলিগের কাজ করে এই ধরনের কিছু লোক দেখেছি তাগুতের গুলামিটা এত আমানতদারি বিশ্বস্ততার সাথে পালন করে মনে হয় তার মধ্যে ইমানের লেশ মাত্র নাই সে তাহুতের প্রতি এমন মজবুত খাঁটি মানে এনেছে তাগুতের গুলামি করাটাই মনে করে তার জন্য একমাত্র এবাদত এটাকে আবাদত হিসেবে গণ্য করে মনে করে এই কাজে ফাঁকি দিলে তার বেতনটা হালাল হবে না তাগুতের কাজে ফাঁকি দিলে তার বেতনটা হালাল হবে না এই বেতনটাকে হালাল করার জন্য এত আন্তরিকতার সাথে হুলুসিয়তের সাথে তাহুতের গুলামিটা করে মনে করে যে উত্তম কাজ করছি এগুলো সবচেয়ে বড় কাফের এ সবচেয়ে বড় কাফের কারণ সে তাগুতের গুলামিটা মনে প্রাণে বিশ্বস্ততার সাথে সে গ্রহণ করেছে এবং আমল করছে এই ধরনের প্রচুর মানুষ পাওয়া যায় এরা মূলত এই তাগুতের গুলামি নিজেরা করে বিভিন্ন বাহানা পেশ করে আসলে এরা মনে প্রাণে তাগুতের প্রতি ইমান রেখেছে আর তারা আল্লাহর বান্দাদের উপর তারা জুলুম করে এরা জালেম আল্লাহ সুবাহ এখানে যে ফেতনার কথা বলেছেন সেই ফেতনাটার অর্থ অত্যধিক ব্যাপক সেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহুর এই ব্যাখ্যার মধ্যে পরিষ্কার এসে গেছে এক হল শিব দ্বিতীয় হল কুফুর তৃতীয় হল আল্লাহর এবাদতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা হল ফিতনা আর এই ফেতনা যারা করে এরা হল সবচেয়ে বড় অপরাধী আর এই ফেতনার কারণে তাদেরকে যে হত্যা করা হয় তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাদের সম্পদগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করা হয় এটা প্রকৃত অপরাধ নয় সাহাবাদেরকে এটা আশ্বস্ত করে দিলেন এটা প্রকৃত অপরাধ নয় আসল অপরাধ হলো ওইটা যে আল্লাহর জমিনে বাস করে আল্লাহর হুকুম অমান্য করা আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফর মানি করা এটা হইল সবচেয়ে বড় অপরাধ এই জন্য এই অপরাধ এই ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা এই জমিনে আল্লাহর পথে যুদ্ধ করবে ফিতনা তুম আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদেরকে হত্যা করো যতক্ষণ না এই জমিন থেকে ফিতনা নির্মূল না হয় এবং আল্লাহর দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ করো এখানে ফেতনা নির্মূল করার জন্য আদেশ করেছেন ফেতনাটা হল আল্লাহর নাফরমানির ফেতনা ইমানের দাবি করে প্রকাশ্যবাদ অনেক লোক এদের ব্যাপারে আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ করো না অনাচার করো না আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করো না তখন তারা বলে না আমরা তো মানুষের সংশোধনের জন্য কাজ করছি সমাজে শান্তি নিরাপত্তার জন্য কাজ করছি মানুষের সমাজকে সুন্দর করার জন্য কাজ করছি তারা হচ্ছে মুসলিহীন তারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জীবন আচরণকে পরিশুদ্ধ করা সুন্দর করা মানুষের জীবনকে নিরাপদ করা শান্তিময় করা এই জন্য তারা কাজ করছে আল্লাহ বলছেন না এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী এরা হচ্ছে আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুল তারা হলো ওই সব লোক যারাই এই ফাসাদ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে অনাচার সৃষ্টি করে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর জমিনে তার ফেতনা সৃষ্টি করে কিন্তু তারা বুঝতে পারে না এরা এত নির্বুধ এত অজ্ঞ এই জ্ঞানটুকু তাদের নাই ফুল পোতে শান্তি কিভাবে চললে মানুষের জীবন নিরাপদ হয় মানুষের উন্নতি অগ্রগতি প্রগতি কোন পথে এই জ্ঞান তাদের নেই এই জন্য তারা ফাঁসাদ করছে অনাচার করছে অবিচার করছে জুলুম করছে দুর্বলের উপর সবলের অত্যাচার প্রতিদিনকার বিষয় এরপরও তারা বলে কি আমরা একটা শান্তির জন্য করছি আজকের দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর দেশ দুনিয়ার সবচেয়ে বড় ইবলিস আমেরিকা সারা দুনিয়ায় যুদ্ধ করে কি জন্য শান্তির জন্য সারা দুনিয়ায় শান্তির জন্য যুদ্ধ করে তার স্লোগান তার স্লোগানটা হলো তারা করছে শান্তির জন্য নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে এই জন্য তারা যুদ্ধ করছে কার বিরুদ্ধে যুদ্ধ করছে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আল্লাহর জমিনে যেখানেই আল্লাহর এবাদতি করা হয় বা আল্লাহর এবাদতি করার ক্ষেত্র তৈরি করা হয় সেই জায়গাতেই আঘাত করে দুনিয়ার বড় ইবলিস শয়তান সে জানে যে আল্লাহর বান্দাগণ যদি এই জমিনে ঐক্যবদ্ধ হয় তারা প্রশিক্ষণে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয় তাহলে ইবলিসি শক্তির অস্তিত্ব থাকবে না সেই ইবলিসি শয়তানি শক্তির অস্তিত্বের সাথে মুসলমানদেরকে দমন করা প্রয়োজন এই জন্যই তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহর বান্দাগণ জিহাদের পতাকা উড্ডীন করেন শয়তানি শক্তির মূল পাটনের জন্য যখন তারা তাদের পদচারণা শুরু করেন তাদের জিহাদি কার্যক্রম যেখানেই পরিচালিত হয় সেখানেই দুনিয়ায় সবচেয়ে বড় ইবলিস ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত শক্তি নিয়ে সেখানে জাপিয়ে পড়ে আর মুসলিম নামদারি তাগুত শয়তানগুলো ইহুদি খ্রিস্টানদের পদলেহি পাঁচ ছটা কুকুরগুলো ইসলামের নাম নিয়ে মুসলিম নাম ধারণ করে মুসলিম দেশ সমূহের শাসন কর্তৃত্বে বসে এই তাগুত শয়তানগুলো ওই ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে মুজাহিদিনদের বিরুদ্ধে তারা যুদ্ধে শরিক হয় আর কি জন্য তারা শান্তির জন্য করে তাদের স্লোগান এটি কিন্তু আল্লাহ তাদের এই স্লোগানটাকে বাতিল করে দিয়ে বলেছেন এটা তোমাদের সংশোধন নয় এটা সংশোধনী কার্যক্রম নয় সমাজের উন্নতি অগ্রগতি সমাজের প্রগতি শান্তি নিরাপত্তার পথ এটা নয় এটা হল দুনিয়ায় অশান্তি সৃষ্টি করার পথ দুনিয়ায় বিপর্যয় অনাচার সৃষ্টি করার পথ আর এই জ্ঞানটুকু তাদের নেই আর আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন এই ফেতনাবাদ সে অনাচার সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী দুনিয়ায় অশান্তি এবং বিপর্যয় সৃষ্টিকারী শয়তানের অনুসারীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো এবং তাদেরকে হত্যা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় দুনিয়া থেকে তারা নির্মূল হয়ে যায় না হওয়া পর্যন্ত তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো আর ততক্ষণ পর্যন্ত এদেরকে একদিকে নির্মূল করতে হবে সাথে সাথে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের একমাত্র পথ আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো দিন ইসলাম সেই ইসলাম মানব জাতির জন্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন জীবনের কোন একটি দিক এবং বিবাদ কোন শাখা প্রশাখার ক্ষুদ্রতম একটা অংশ এমন নেই যেই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়নি আল্লাহ সুবাহ পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো হেদায়াতের পথ দিনে হক ইসলামকে পরিপূর্ণভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত বিজয়ী না করা পর্যন্ত তোমরা যুদ্ধ করে যাবে এবং তোমরা তাদের নির্মূল করবে একদিকে তাদেরকে হত্যা করে নির্মূল করবে দ্বিতীয় হল তাদের গড় বাড়িগুলো তোমরা দখল করে নিবে তাদেরকে উচ্ছেদ করবে তাদের সকল সম্পদগুলো তোমাদের অধিকারে নিয়ে আসবে তাদের ব্যবসা বাণিজ্য কল কারখানা যা কিছু আছে সবগুলোর মালিকানা তোমাদের এদেরকে এখান থেকে উচ্ছেদ করে গুরুর মালিকানা তোমাদের অধিকারে নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত এই ফেতনার মধ্যে তারা লিপ্ত থাকে ততক্ষণ তাদের এখানে টিকে থাকার কোনো অধিকার নেই এমনকি আল্লাহ এই চূড়ান্ত পর্যায়ের নির্দেশটা দিলেন ওলা তুকিলুহুম ইন্দাল মাসজিদুল হারাম মসজিদে হারামের মধ্যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে হারামের ভিতরে যদি তারা প্রথম যুদ্ধের সূত্রপাত না গোঠায় ততক্ষণ তোমরা করবে না ফাইন কতালুকুম ফাকতুলুহুম এই মসজিদে হারামের মধ্যেও যদি তোমাদের সাথে তারা যুদ্ধের সূত্রপাত গোঠায় তখন তোমরা মসজিদে হারামের মধ্যেই তাদেরকে হত্যা করবে মসজিদে হারাম কোন অঞ্চল জানেন যেখানে একটা হিংস্র প্রাণীকে হত্যা করা যায় না হিংস্র প্রাণীকে যদি পাওয়া যায় মসজিদে হারামে হত্যা করা যাবে না সাপ বিচ্ছু এগুলো যদি মসজিদে হারামের মধ্যে থাকে তাকে মারা যাবে না কিন্তু আল্লাহর এই দুশ্মন কাফের মুশ্রিকগণ আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এদের জীবন ওই সাপ বিচ্ছুর চেয়েও আরো অমূল্য কোনো মূল্য নেই এর চেয়েও বন তারা একটা সাপ বিচ্ছুর মর্যাদা আছে কিন্তু এই কাফের মুশ্রিকের এই মর্যাদাটুকুও নাই তাদেরকে ওই মসজিদে হারামের মধ্যেই তাদেরকে হত্যা করতে হবে যদি তারা সূত্রপাত ঘটায় নতুবা মসজিদে হারামের মধ্যে তাদেরকে হত্যা করা যাবে না মসজিদে হারামের অঞ্চলটা তো জানেন কাবাগড় এবং তার চতুর সীমানার যে অঞ্চলটা সেই সামান্য জায়গা মসজিদে হারাম এতটুকু এই হারামের সীমানার বাইরে এদেরকে হত্যা করতে কোনো বিধিনিষেধ নাই এমনকি সাহাবাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে হুদাই বিয়ার সন্ধির পর পরের বছর তারা উমরা কাজা করার জন্য যাবেন যাওয়ার সময় তাদের ধারণা ছিল এই কাফের মুশ্রিকরা তো কোনো চুক্তির গুরুত্ব দেয় না যদি তারা এই উমরাকালীন সময়ে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তারা কি করবেন একে তো এটা মসজিদে হারাম এখানে আল্লাহ নিষিদ্ধ করেছেন দ্বিতীয় হলো এটা হলো জিলকদ মাস হারাম মাস উমরা করার জন্য যখন যেতে গিয়েছিলেন জিলকদ মাস ছিল যে চারটি মাসে যুদ্ধ করা আল্লাহ নিষিদ্ধ করেছেন তাহাবাদের মনে তো শঙ্কা ছিল দুইটা নিষিদ্ধতা এখানে আছে এক হলো মসজিদে হারামের মধ্যে যুদ্ধ করা যাবে না দ্বিতীয় হলো জিলকদ মাস হারাম মাসে যুদ্ধ করা যাবে না আল্লাহ এই দুইটারই হুকুম এর ব্যাপারে স্পষ্ট তাদেরকে জানিয়ে দিলেন যদি তারা মসজিদে হারামের মধ্যে যুদ্ধ করে সূত্রপথ ঘটায় তোমরা বুঝতে পারো তারা শুরু করবে তথাপিও সেই সময় তাদের বিরুদ্ধে ওই জায়গাতে তোমরা যুদ্ধ করবে এমনকি ওইখানেই তাদেরকে হত্যা করবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবাগরের গিলাফে ধরে লটকে ছিল ইবনে খাতাল সেই ইবনে খাতাল যখন কাবাগরের গিলাফে লটকে ছিল যান বাঁচানোর জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে যখন সংবাদ দেওয়া হল ইবনে খাতাল তো গিলাফে ধরে লটকে আছে বাঁচার জন্য নিরাপত্তার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নির্দেশ দিলেন কাবার গিলাফে ধরে লটকা অবস্থায় তোমরা তাকে হত্যা করে ফেলো আর রাসুলের নির্দেশে ওই কামাগরের গিলাফে ধরে লটকে থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল আল্লাহর নাফরমান এই কাপের মুসলিমদের জীবনের কোনো মূল্য নেই আমাদেরকে অনেকে বলে মানুষ মেরে কি আবার ইসলাম নাকি এরা মানুষ নয় মানবাকৃতির দেখতে মনে হয় দুই পায়া এক হিংস্র জীব তারা মানুষ নয় একটা শুয়োরের বেঁচে থাকার অধিকার আছে কিন্তু এই মানবাকৃতির আল্লাহ নাফরমান কাফের মুর্শিদদের বেঁচে থাকার অধিকার নেই সেই হারাম অঞ্চলে একটা সাপ বেঁচে থাকতে পারে কিন্তু এই কাফের মুর্শিদদের বেঁচে থাকার অধিকার নেই সেখানে তাদেরকে হত্যা করতে হবে আর জিল মাস হারাম মাস সেই মাসের ব্যাপারে আল্লাহ এটাই জানিয়ে দিলেন যখন তারা প্রথম সূত্রপাত গোঠায় আর রক্ষা নেই এই হারাম মাসেই তোমরা তাদেরকে হত্যা করবে এই হারাম মাসের মধ্যেই তাদেরকে তোমরা হত্যা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধের সূত্রপাত যদি তারা আগে ঘটায় তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদেরকে হত্যা করো আল্লাহ সুবহান এত স্পষ্ট করে ইমানদারদেরকে জানিয়ে দিলেন আল্লাহর নাফরমান যারা যারা কাফের যারা মুশ্রিক যারা আল্লাহর পথে মানুষকে চলতে দেয় না আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে দেয় না এরা এক দল এরা হল শয়তানের দল এরা হিজবুর শয়তান এদেরকে হত্যা করার জন্য কোনো রেস্ট্রিকশন নাই প্রতিবন্ধকতা নাই কোনো কন্ডিশন নাই যেখানে পাওয়া যায় যেভাবে পারা যায় এমনকি তাদের গড় বাড়িতে ঢুকেও তাদেরকে হত্যা করতে হবে আল্লাহ সুবাহ ইমানদারদেরকে এমন নির্দেশ প্রদান করেছেন যে কেউ যাতে এই সংখ্যায় না ভুগে যে এটা একটা মানুষ কিভাবে তাকে হত্যা করি অনেক দয়ালু আছে তার দয়া তার মায়া স্নেহ লেগে যায় যে কিভাবে তাকে হত্যা করি কিন্তু আল্লাহ আদেশ করে দিয়েছেন একে একটাকে হত্যা করার মাধ্যমে আল্লাহর জমিনকে নিরাপদ করা হয় এই কাফের কুফফারদেরকে হত্যা করার মাধ্যমে আল্লাহর জমিনে মানুষ শান্তি পায় আল্লাহর জমিনে পাপাচার বন্ধ হয় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম পালনের সুযোগ হয় এই জন্য আল্লাহর এই জমিনকে নিরাপদ করার জন্য শান্তিময় করার জন্য অসংখ্য মানুষকে আল্লাহর এবাদতের পথে পরিচালনার জন্য আল্লাহর সমগ্র সৃষ্টিকুলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কিছু সংখ্যক কাফের মুশ্রিক আল্লাহর নাফরমানদেরকে হত্যা করা আসলে কোনো অপরাধ নয় বরং এটা মুসলমানদের দায়িত্ব এদেরকে হত্যা করে নির্মূল করে মুসলমানরা আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করবে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে বিজয়ী না করা পর্যন্ত আল্লাহর দিন পরিপূর্ণভাবে নিরাপদ না হওয়া পর্যন্ত আল্লাহর দিনের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোন শক্তি দুনিয়া থেকে বিলীন না হওয়া পর্যন্ত ইমানদারগণ অস্ত্র রাখতে পারবে না তারা অস্ত্র হাতে রাখবে যুদ্ধ করবে যেখানে পারবে সেখানে হত্যা করবে এইভাবে আল্লাহর জমিনকে তারা নিরাপদ করবে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলবে মানুষের এই সমাজকে শান্তি এবং নিরাপত্তায় ভরে দেবে আর এই কাজটা করবে কারা আল্লাহর বান্দাগণ আল্লাহর দিনের পথের সৈনিক মুজাহিদগণ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের যুগে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের নেতৃত্বে সাহাবাই কেরাম রাউদি আল্লাহ তালানহুম এই দায়িত্ব পালন করেছিলেন নবতের মাত্র দশ বছরে সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম আর আমাদের দেশে অনেক তথাকথিত বুজুর্গানে দিন তারা অত্যধিক বুজুর্গ ব্যক্তি হয়ে গেছেন খানকায় বসে থাকেন না হইলে হুজরায় বসে থাকেন তাদের কোনোদিন অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রয়োজন হয় না তারা বড় বড় বুজুর্গ হয়ে গেছেন আর স্বয়ং রাসুল্লাহ সাল্লাহাম লৌহ বর্ম পরিধান করতেন লোহার শিরস্থান মাথায় দিতেন আর হাতে তরবারি আর কাঁধে ধনুক ঝুলিয়ে রাখতেন আর কাঁধের মধ্যে ধনুকের তীরের থুনির ঝুলে থাকত রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম এইভাবেই যুদ্ধের ময়দানে গিয়েছেন আর সেনাপতির দায়িত্ব পালন করেছেন দশ বছরে সাতাইশটি যুদ্ধের আর এই দশ বছরের মধ্যে একশো পাঁচটি যুদ্ধ সংগঠিত হয়েছিল তাহলে এই দশ বছরে যদি একশো পাঁচটি যুদ্ধ সংগঠিত হয়ে থাকে তাহলে যুদ্ধ ছাড়া তো কোনো দিন অতিবাহিত হয়নি আল্লাহর রাসুলের নেতৃত্বে সাহাবাগন তারা এইভাবে যুদ্ধ করলেন দিনে রাত্রে প্রতিদিন মুহূর্তে তারা যুদ্ধ করলেন আর আমরা বড় পরহেজগার দিনদার বুজুর্গ হয়ে যাই একদিনও জীবনে যুদ্ধ করার প্রয়োজন হয় না এই ধরনের বুজুর্গ ইহুদিদের মধ্যে ছিল খ্রিস্টানদের মধ্যে ছিল হিন্দু বৌদ্ধদের মধ্যে ছিল এবং আছেও এই ধরনের বুজুর্গ ইসলামে নাই ইসলামের মধ্যে এই ধরনের বুজুর্গি যারা দাবি করে এরা হলো সবচেয়ে বড় বন্ধ এরা হলো ইসলামের দুশ্মন এদেরকেও ওই কাতের কুফফারদের মধ্যেই হত্যা করে আল্লাহর জমিনকে নিরাপদ করতে হবে আল্লাহর বান্দাদেরকে ইসলাম সম্পর্কে জানার পথটাকে সুগম করতে হবে কারণ সহজ সরল মুসলমানদেরকে এরা ধোকা দিয়ে প্রতারণা করে মানুষকে ইসলাম থেকে বিরত এরাই রাখে এরা আল্লাহর দিনের পথে প্রতিবন্ধক এরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই জন্য এদের কাউকে তখন ওই বুজুর্গ বলে রেহাই দেওয়া যাবে না তো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 الإخوان ولا تختلفوا بينكم وأصلحوا ذات بينكم وكونوا عباد الله إخوانا اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا جهادا في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والهنود والنصارى والمشركين والمنافقين والمرتدين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه جواد كريم ملك بر رؤوف رحيم